সাইদ ইবনু জাইদ ইবনে আমর ইবনে নুফাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আরওয়ান নামক এক মহিলা এক সাহাবির বিরুদ্ধে মারওয়ানের নিকট তার ওই পাওনার ব্যাপারে মামলা দায়ের করল যা তার ধারণায় তিনি নষ্ট করেছেন ব্যাপার শুনে সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি কি তার সামান্য হকও নষ্ট করতে পারি আমি তো সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুলম করে অন্যের এক বিঘত জমিনও আত্মসাত করে কিয়ামতের দিন সাত তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেয়া হবে ইবনু আবিজ জিনাদ রহমতুল্লা আলহী হিসাম রহমতুল্লা আলহী থেকে তিনি তার পিতা হতে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হিসামের পিতা উরওয়াহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন সাঈদ ইবনু জায়দ রদিয়াল্লাহ তাল্লাহ্ন আমাকে বলেছেন আমি নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলাম তখন তিনি এই হাদিস বর্ণনা করেন